আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন তিনি পরম দয়াময় আরো সে সমাসীন রয়েছেন له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى নভমণ্ডল ভূমণ্ডল এতদুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই যদি তুমি উচ্চ কণ্ঠেও কথা বলো তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্য মণ্ডিত নাম তাঁরই وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি তিনি যখন আগুন দেখলেন তখন পরিবার বর্গকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাব فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى অতপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন আওয়াজ আসলো হে মুসা আমি তোমার পালন কর্তা অতএব তুমি জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকার তোয়ায় রয়েছ وأنا اخترتك فاستمع لما يوحى এবং আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো আমি আল্লাহ আমা ব্যতীত কোনো ইলাহ নেই অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى কিয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে সুতরাং যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খায়েশের অনুসরণ করে সে যেন তোমাকে তা থেকে নিবৃত না করে নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى হে মুসা তোমার ডান হাতে ওটা কি তিনি বললেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাক পালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى আল্লাহ বললেন হে মুসা তুমি ওটা নিক্ষেপ করো অতপর তিনি তা নিক্ষেপ করলেন অমনি তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى আল্লাহ বললেন তুমি তাকে ধরো এবং ভয় করো না আমি এখনই একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى তোমার হাত বগলে রাখো তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে কোনো দোষ ছাড়াই এটা এজন্য যে আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই ফিরাউনের নিকট যাও সে উত্থুত হয়ে গেছে قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মুসা বললেন হে আমার পালন কর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জেওভা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে واجعل لي وزيرا من أهلي هارون أخي এবং আমার পরিবার বর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন আমার ভাই হারুনকে اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি ونذكرك كثيرا إنك كنت এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন আল্লাহ বললেন হে মুসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى আমি তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম যা অতপর বর্ণিত হচ্ছে